বারা ইবনু আজিব রদিল্লাহ হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যখন তুমি বিছানায় যাবে তখন সালাতের অজুর মতো অজু করে নেবে তারপর ডান পাশে শুয়ে বলবে হে আল্লাহ আমার জীবন আপনার নিকট সমর্পণ করলাম আমার সকল কাজ তোমার নিকট অর্পণ করলাম এবং আমি তোমার আশ্রয় গ্রহণ করলাম তোমার প্রতি আগ্রহ ও ভয় নিয়ে তুমি ব্যতীত প্রকৃত কোনো আশ্রয়স্থল ও পরিত্রাণের স্থান নেই হে আল্লাহ আমি ইমান আনলাম তোমার অবতীর্ণ কিতাবের উপর এবং তোমার প্রেরিত নাবির প্রতি অতপর যদি সে রাতেই তোমার মৃত্যু হয় তবে ইসলামের উপর তোমার মৃত্যু হবে এ কথাগুলো তোমার সর্বশেষ কথায় পরিণত করো তিনি বলেন আমি নাবি সাল্লাহ সাল্লামকে এ কথাগুলো পুনরায় শোনালাম